নাবী সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়সা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত এক ইয়াহুদি মহিলা তার নিকট কিছু জিজ্ঞেস করতে এলো সে আয়সা রদিল্লাহ তাল্লাহকে বলল আল্লাহ তাল্লাহ আপনাকে কবর আজাব হতে রক্ষা করুন অতপর আয়সা রদিল্লাহ তাল্লাহা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন কবরে কি মানুষকে আজাব দেওয়া হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এর থেকে আল্লাহর নিকট পানাহ চাই